ভক্তি ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভক্তি ভক্তি থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না ভক্তি ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবুজ চাদরে ঢাকা পাহাড়ে ওই তটিনীর গুনগুঞ্জনে সবুজ চাদরে ঢাকা পাহাড়ে ওই তটিনীর গুনগুঞ্জনে আমি তোমায় দেখে দেখে আমি তোমায় ছুঁয়ে ছুঁয়ে হৃদয়ে অনুরাগে তোমারই রং মেখে হৃদয়ে সারা বেলা থাকি আনমোনা ভক্তি ভক্তি থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না ভক্তি ভক্তি থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না হ্যাঁ সুবহানাল্লাহ ওই জামিনীর শেষ নীলাভ নীলয়ে ভাষা নীলিময় ওই জামিনীর শেষ সীমানা আমি নিবিড় নিরবতা শত প্রাণের ব্যাকুলতা দেখেছি চোখ মেলে ভাসে সে প্রেমানলে দেখেছি চোখ মেলে ভাসে সে প্রেমানলে হয়ে তোমার প্রেমে দিবানা ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না ভাবতে ভাবতে থমকে দাঁড়ায় ভাবনা দেখতে দেখতে যেন কিছুই দেখা হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ